দ্বিতীয় অধ্যায় জয় জয় জগন্মঙ্গল গৌরচন্দ্র দান দেহ হৃদয়ে তোমার পদ দ্বন্দ্ব ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় ঠাকুরের প্রেম দেখি সর্বভক্তগণ পরম বিস্মিত হইল সবাকার মন পরম সন্তোষে সবে অদ্বৈতের স্থানে সবে কহিলেন যত হইল দর্শনে ভক্তিযোগ প্রভাবে অদ্বৈত মহাবল অবতরিয়াছে প্রভু জানেন সকল তথাপি অদ্বৈত তত্ত্ব বুঝন না যায় ক্ষণে প্রকাশিয়া তখনে লুকায় শুনিয়া অদ্বৈত বড় হরিষ হইলা পরম আবিষ্ট হই কহিতে লাগিলা মোর আজিকার কথা শুনো ভাই সব নিশিতে দেখিল আমি কিছু অনুভব গীতার পাঠের অর্থ ভালো না বুঝিয়া থাকিলাম দুঃখ ভাবি উপাস করিয়া কত রাত্রে আসি মোরে বলে একজন উঠো আচার্য ঝাট করহ ভোজন এই পাঠ এই অর্থ কহিল তোমারে উঠিয়া ভোজন কর পুজ আমারে আর কেন দুঃখ ভাব পাইলা সকল যে লাগি সংকল্প কইলা সে হইল সফল যত উপবাস কইলা যত আরাধন যতেক করিলা কৃষ্ণ বলিয়া ক্রন্দন জানিতে ভুজ তুলি প্রতিজ্ঞা করিলা সে প্রভু তোমারে বেবেদিত হইলা সর্বদেশে হইবে কৃষ্ণর কীর্তন ঘরে ঘরে নগরে নগরে অনুক্ষণ ব্রহ্মার দুর্লভ ভক্তি আছে যতে তোমার প্রসাদে বে সবে দেখিবে এই শ্রীবাসের ঘরে যতক বৈষ্ণব ব্রহ্মাদির দুর্লভ দেখিবে অনুভব ভোজন করো তুমি আমার বিদায় আর বার আসিবাং ভোজন বেলায় চক্ষু চাহি দেখি এই বিশ্বম্ভর দেখিতে দেখিতে মাত্র হইলা অন্তর কৃষ্ণের রহস্য কিছু না পারি বুঝিতে কোন রূপে প্রকাশ বা করেন কাহাতে ইহার অগ্রজ পূর্বে বিশ্বরূপ নাম আমার সঙ্গে আসি গীতা করিত বাখ্যান এই শিশু পরম মধুর রূপবান ভাইকে ডাকিতে আইসেন মোর স্থান চিত্তবৃত্তি হরে শিশু সুন্দর দেখিয়া আশীর্বাদ করি ভক্তুই হোক বলিয়া আভিজাত্যে হয় বড় মানুষের পুত্র নীলাম্বর চক্রবর্তী তাহার দৌহিত্র আপনেও সর্বগুণে পরম পণ্ডিত ইহার কৃষ্ণেতে ভক্তি হইবে উচিত বড় সুখী হইলাম এ কথা শুনিয়াম আশীর্বাদ কর সবে তথাস্তু বলিয়া শ্রীকৃষ্ণের অনুগ্রহ হোক সবারে কৃষ্ণ নামে মত্ত হৌ সকল সংসারে যদি সত্য বস্তু হয় তবে এইখানে সবে আসিবেন এই বামনার স্থানে আনন্দে অদ্বৈত করে পরমহংকার সকল বৈষ্ণব করে জয় জয়কার হরি হরি বলি রাকে বদন সবার উঠিল কীর্তন রূপ কৃষ্ণ অবতার কেহ বলে নিমাই পণ্ডিত ভালো হইলে তবে সংকীর্তন করি মহাকুতুহলে আচার্যেরে প্রণতি করিয়া ভক্তগণ আনন্দে চলিলা করি হরি সংকীর্তন প্রভু সঙ্গে যাহার যাহার দেখা হয় পরম আদর করি সবে সম্ভাষয় প্রাতকালে চবে প্রভু চলে গঙ্গা স্নানে বৈষ্ণব সবার সঙ্গে হয় দর্শনে আদি দেখিলে ঠাকুর নমস্করে কৃত হইয়া ভক্তগণ আশীর্বাদ করে তোমার হৌক ভক্তি কৃষ্ণের চরণে মুখে কৃষ্ণ বল কৃষ্ণ শুনহ শ্রবণে কৃষ্ণ ভজিলে সে বাপ সব সত্য হয় কৃষ্ণ না ভজিলে রূপ বিদ্যা কিছু নয় কৃষ্ণ সে জগৎ পিতা কৃষ্ণ সে জীবন দৃঢ় করি ভজবাপ কৃষ্ণের চরণ আশীর্বাদ শুনিয়া প্রভুর বড় সুখ সবারে চাহেন প্রভু তুলিয়া শ্রীমুখ তোমরা শেষ কহ সত্য করি আশীর্বাদ তোমরা বা কেনে আনো করিবা প্রসাদ তোমরা সে পারো কৃষ্ণ ভজন দিবারে দাসের সেবিলে কৃষ্ণ অনুগ্রহ করে তোমরা যে আমারে শিখাও বিষ্ণু ধর্ম তেই বুঝি আমার উত্তমা আছে কর্ম তোমা সবা সেবিলে সে কৃষ্ণ ভক্তি পাই এত বলি কারো পায়ে ধরে সেই ঠাই বস্ত্র কারো করিয়া যতনে দুটি বস্ত্র তুলি কারো দেন তো আপনে কুশ গঙ্গা মৃত্তিকা কাহারো দেন করে সাজি বহি কোনোদিন চলে কারো ঘরে সকল বৈষ্ণবগণ হায় হায় করে কি করো কি করো তবু করে বিশ্বম্বরে এই মতো প্রতিদিন প্রভু বিশ্বম্বর আপন দাসের হয় আপনি কিঙ্কর কোন কর্ম সেবকের প্রভু নাহি করে সেবকের লাগি নিজ ধর্ম পরিহরে সকল সুহৃদ কৃষ্ণ সর্বশাস্ত্রে কহে এতে কে কৃষ্ণের কেহ দেশাপেক্ষা নহে তাও পরিহরে কৃষ্ণ ভক্তের কারণে তার সাক্ষী দুর্যোধন বংশেরও মরণে কৃষ্ণের করয়ে সেবা ভক্তের স্বভাব ভক্ত লাগি কৃষ্ণের সকল অনুভাব কৃষ্ণেরে বেচিতে পারে ভক্ত ভক্তি রসে তার সাক্ষী সত্যভামা দ্বারকা নিবাসে সেই প্রভু গৌরাঙ্গ সুন্দর বিশ্বম্বর গুরুরূপে আছে নবদ্বীপের ভিতর চিনিতে না পারে কেহ প্রভু আপনার যা সবার লাগিয়া হইলা অবতার কৃষ্ণ ভজিবার যার আছে অভিলাষ শিবযুগ কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস সবার শিখায় গৌরচন্দ্র ভগবানে বৈষ্ণবের সেবা প্রভু করিয়া আপনে ধুতি ধুতিবহে লজ্জা নাহি করে সম্ভ্রমে বৈষ্ণবগণ হাত আসি ধরে দেখি বিশ্বম্বরের বিনয় ভক্তগণ অকৈতব আশীর্বাদ করে সর্বক্ষণ ভজ কৃষ্ণ স্মর কৃষ্ণ শোন কৃষ্ণ নাম কৃষ্ণ হৌ সবার জীবন ধন প্রাণ বলহ বলহ কৃষ্ণ হও কৃষ্ণ দাস তোমার হৃদয়ে কৃষ্ণ হৌ ন প্রকাশ কৃষ্ণ বই আর নাহি স্ফুরুক তোমার তোমা হইতে দুঃখ যাও আমার সব আকার যেসব অধম লোক কীর্তনের হাসে তোমা হইতে তাহারা ডুবুক কৃষ্ণ রসে যেন তুমি শাস্ত্রে সব জিনিলা সংসার যেন কৃষ্ণ ভজি করো পাশণ্ডী সংহার তোমার প্রসাদে যেন আমরা সকল সুখে কৃষ্ণ গাই নাচি হইয়া বিহবল হস্ত দিয়া প্রভু রঙ্গেতে ভক্তগণ আশীর্বাদ করে দুঃখ করি নিবেদন এই নবদ্বীপে বা প্রজাত অধ্যাপক কৃষ্ণভক্তি বাখানিতে সবে হয় বক কি তপস্বী কি তপস্বী জ্ঞানী যত বড় বড় এই নবদ্বীপে আছে কত কেহ না বাখানে বাপ কৃষ্ণের কীর্তন নাহি করে ব্যাখ্যার নিন্দে সর্বক্ষণ যতেক পাপিষ্ঠ শ্রোতা সেই বাক্য ধরে তৃণজ্ঞান কেহ আমা সবারে না করে সন্তাপে পুরোয় বাপ দেহ সবাকার কোথাও না শুনি কৃষ্ণ কীর্তন প্রচার এখনে প্রসন্ন কৃষ্ণ হইলা সবারে এ পথে প্রবিষ্ট করি দিলেন তোমারে তোমা হইতে হইবে কে পাশন্দির ক্ষয় মনেতে আমরা ইহা বুঝিনু নিশ্চয় চিরজীবী হও তুমি লও কৃষ্ণ নাম তোমা হইতে ব্যক্ত হও কৃষ্ণ গুণগ্রাম ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করিলয় ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণেতে ভক্তি হয় শুনিয়া ভক্তির দুঃখ প্রভু বিশ্বম্বর প্রকাশ হইতে চিত্ত হইল সত্তর প্রভু কহে তুমি সব কৃষ্ণের দ্বৈত তোমরা যে বলো সেই হইবে নিশ্চিত ধন্য মোর জীবন তোমরা বলো ভালো তোমরা বাখা নিলে গ্রাসিতে না রে কালো কোন ছাড় হয় পাপ পাষণ্ডীর গণ সুখে গিয়া কর কৃষ্ণচন্দ্রের কীর্তন ভক্ত দুঃখ প্রভু প্রভু সহিতে না পারে ভক্ত লাগে সর্বত্র কৃষ্ণের অবতারে এবে বুঝি তোমরা আনাইবা কৃষ্ণচন্দ্র নবদ্বীপে করাইবা বৈকুণ্ঠ আনন্দ তোমা সভা হইতে হবে জগত উদ্ধার করাইবা তোমরা কৃষ্ণের অবতার সেবক করিয়া মোরে সবেই জানিবা এইবার মোরে প্রভু না পরিহরিবা সবার চরণ ধুলি লয় বিশ্বম্বর আশীর্বাদ সবেই করেন বহুতর গঙ্গা স্নান করিয়া চলিলাক সবে ঘর প্রভু চলিলেন তবে হাসিয়া অন্তর আপনে ভক্তের দুঃখ শুনিলা ঠাকুর পাষণ্ডীর প্রতিক্রোধ বাড়িল প্রচুর মু সব বলি করে হুঙ্কার মুই সেই মুই সেই বলে বার এবার ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে মূর্ছা পায় লক্ষ্মীরে দেখিয়া ক্ষণে মারিবারে যায় এই মতো হইলা প্রভু বৈষ্ণব আবেশ শচিনা বুঝয়ে কোন ব্যাধি বা বিশেষ স্নেহবিনী শচী কিছু নাহি জানে আর সবারে কহেন বিশ্বম্বরের ব্যবহার বিধাতা যে স্বামী নিল নীলপুত্রগণ অবশিষ্ট সকলে আছে একজন তাহারও কিরূপ মতি বুঝানো না যায় ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে মূর্ছা পায় আপনে আপনে কহে মনে মনে কথা ক্ষণে বলে ছিন্ন ছিন্ন পাষণ্ডীর মাথা ক্ষণে গিয়া গাছের উপর ডালে চরে নামেলে লোচন ক্ষণে পৃথিবীতে পরে দন্তকড় মুড়ি করে মালসাট মারে গড়াগড়ি যায় কিছু বচন নাসপুরে নাহি দেখে শুনেল কৃষ্ণের বিকার বায়ু জ্ঞান করিল বলে বান্ধিবার শচী মুখে শুনি যে যে দেখিবারে যায় বায়ু জ্ঞান করি সবে হাসিয়া পালায় আস্তে ব্যস্তে মায়ে গিয়া আনয়ে ধরিয়া লোকে বলে পূর্ব বায়ু জন্মিল আসিয়া কেহ বলে তুমি তো অবধ ঠাকুরানী আর বাইহান বার্তা জিজ্ঞাসহ কেনি পূর্বকার বায়ু আসি জন্মিল শরীরে দুই পায়ে বন্ধন করিয়া রাখো ঘরে খাইবারে দেহ ডাব নারিকেল জল যাবদ উন্মাদ বায়ু নাহি করে বল কেহ বলে ইথে অল্প ঔষধে কি করে শিবাঘৃত প্রয়োগে সে এ বায়ু নিস্তরে পাক তৈল শিরে দিয়া করাইবা স্নান যাবৎ প্রবল নাহি হইবে জ্ঞান পরম উদার সচি জগতের মাতা যার মুখে যেই শুনে কহে সেই কথা চিন্তায় ব্যাকুলাই কিছু নাহি জানে গোবিন্দ শরণ লইলা কায়ে বাক্য মনে শিবাসাদি বৈষ্ণব সবার স্থানে স্থানে লোক দ্বারা শচি করিলেন নিবেদনে একদিন গেলা তথা শিবাস পণ্ডিত উঠি নমস্কার প্রভু সবহিত ভক্ত দেখি প্রভুর বাড়িল ভক্তিভাব লোমহর্ষ অশ্রুপাত কম্প অনুরাগ তুলসীরে আছিলা করিতে প্রদক্ষিণে ভক্ত দেখি প্রভু মূর্ছা পাইলা তখনে বাহ্য পাই কতক্ষণে লাগিলা কান্দিতে মহাকম্প কহু স্থির না পারে হইতে অদ্ভুত দেখিয়া শ্রীনিবাস মনে গণে মহাভক্তি যোগবায়ু বলে কোন জনে বাহ্যপাই প্রভু বলে পণ্ডিতের স্থানে কি বুঝ পণ্ডিত তুমি মোর এ বিধানে কেহ বলে মহাবায়ু বান্ধিবার তরে পণ্ডিত তোমার চিত্তে কিলয় আমারে হাসি বলে শিবাস পণ্ডিত ভালো ভাই তোমার যে মত ভাই তাহা আমি চাই মহাভক্তি যোগ দেখি তোমার শরীরে শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল তোমারে এতে শুনিলা যদি শিবাসের মুখে শিবাসিরে আলিঙ্গন কইলা বড় সুখে সবে বলে বায়ু সবে আসংশিলা তুমি বারো কৃতকৃত্য হইলাম আমি যদি তুমি বায়ু হেন বলিতা আমারে প্রবেশিতাম আজি মুই গঙ্গার ভিতরে শিবাস বলেন যে তোমার ভক্তিযোগ ব্রহ্মা শিব সনকাদি বাঞ্ছয়ে ভোগ সবে মিলি এক ঠাই করিব কীর্তন যেতে কেনে না বলে পাষণ পাপিগণ শচীপ্রতি শ্রীনিবাস বলিলা বচন চিত্তে যতেক দুঃখ করহ খণ্ডন বায়ু নহে কৃষ্ণ ভক্তি বলিলু তোমারে ইহা কভু অন্যজন বুঝিবারে না রে ভিন্ন লোক স্থানে ইহা কিছু না কহিবা অনেক কৃষ্ণের যদি রহস্য দেখিবা এতে ক কহিয়া শ্রীনিবাস গেলা ঘর বায়ু জ্ঞান দূর হইল শচির অন্তর তথাপিহ অন্তর দুঃখিতা শচি হয় বাহিরায় পুত্র পাছে এই মনে ভয় এই মতে আছে প্রভু বিশ্বম্বর রায় কেতানে জানিতে পারে যদি না জানায় একদিন প্রভু গদাধর করি সঙ্গে অদ্বৈতে দেখিতে প্রভু চলিলেন রঙ্গে অদ্বৈত দেখিলা গিয়া প্রভু দুইজন বসিয়া করেন জল তুলসী সেবন দুই ভুজ আসফালিয়া বলে হরি হরি ক্ষণে আসে ক্ষণে কান্দে আপনা পাশরি মহামত্ত সিংহ যেন করে হুঙ্কার ক্রোধ দেখি যেন মহারুদ্র অবতার অদ্বৈতে দেখিবা মাত্র প্রভু বিশ্বম্বর পড়িলাম মূর্ছিত হই পৃথিবী উপর ভক্তিযোগ প্রভাবে অদ্বৈত মহাবল এই মোর প্রাণনাথ জানিলা সকল কতি যাবে চোরাজি ভাবে মনে মনে এতদিন চুরি করি বল এইখানে অদ্বৈতের ঠাই তোর না লাগে চোরাই চোরের ওপরে চুরি করিব এ থাই চুরির সময় বে বুঝিয়া আপনে সর্বপূজা সহ্য লই নামিলা তখনে পাদ্য অর্ঘ আচমনীয় লই সেই ঠাই চৈতন্য চরণ পূজে আচার্য গোসাই পুষ্প ধূপদীপ চরণ উপরে পুন পুন এই শ্লোক পরিনমস্করে नमो ब्रह्मण्णदेवाय गोब्राह्मण्णयिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः पुनः पुनः श्लोकपुरी पडय चरणे চিনিয়া আপন প্রভু করয়ে ক্রন্দনে পাখা লীলা দুই পদ নয়নের জলে জোর হস্ত করি ইলাপদ তলে হাসি বলে গদাধর জিহা কামড়াই বালকের গোসাই এমত না জুয়াই হাসয়ে অদ্বৈত গদাধরের বচনে গদাধর বালকে জানিবা কত দিনে চিত্তে বড় বিস্মিত হইলা গদাধর হেন বুঝি অবতীর্ণ হইলা ঈশ্বর কতক্ষণে বিশ্বম্বর প্রকাশিয়া বাহ্য দেখেন আবেশময় অদ্বৈত আচার্য আপনারে লুকায়েন প্রভু বিশ্বম্বর অদ্বৈতের স্তুতি করে জুড়ি দুই কর নমস্কার করি তার পদধূলি লয় আপনার দেহ প্রভু তারে নিবেদয় অনুগ্রহ তুমি মোরে কর মহাশয় তোমার এসে আমি হেন জানি হো নিশ্চয় ধন্য হইলাম আমি দেখিয়া তোমারে তুমি কৃপা করিলে সে কৃষ্ণ নাম স্ফুরে তুমি সে করিতে পারো ভববন্ধনাশ তোমার হৃদয়ে কৃষ্ণ সর্বদা প্রকাশ নিজ ভক্ত বাড়াইতে ঠাকুর সে জানে যেন করে ভক্ত তেন করেন আপনে মনে বলে অদ্বৈত কি করো ভারি ভুরি চোরের উপরে আগে করিয়াছি চুরি হাসিয়া অদ্বৈত কিছু করিলা উত্তর সভা হইতে তুমি মোর বড় বিশ্বম্বর কৃষ্ণ কথা কৌতুকে থাকিব একঠাই নিরন্তর তোমা যেন দেখিবারে পাই সর্ববৈষ্ণবের ইচ্ছা তোমারে দেখিতে তোমার সহিত কৃষ্ণ কীর্তন করিতে অদ্বৈতের বাক্য শুনি পরম হরিষে স্বীকার করিয়া চলিলেন নিজ বাসে জানিলা অদ্বৈত হইল প্রভুর প্রকাশ পরীক্ষিতে চলিলেন শান্তিপুরবাস সত্য যদি প্রভু হয় মুই হো দাস তবে মোরে বান্ধিয়া নিবে নিজ পাশ অদ্বৈতের চিত্ত বুঝিবার শক্তিকার যার শক্তি কারণে চৈতন্য অবতার এসব কথায় যার নাহিক প্রতীত সদ্য অধপাত তার জানিহ নিশ্চিত মহাপ্রভু বিশ্বম্বর প্রতিদিনে দিনে সংকীর্তন করে সর্ব বৈষ্ণব রসনে সবে বড় আনন্দিত দেখি বৈশ্বম্বর লক্ষিতে না পারে কেহ আপন ঈশ্বর বিলক্ষণ তার পরম আবেশ দেখিয়া সবার চিত্তে সন্দেহ বিশেষ যখন প্রভুর হয় আনন্দ আবেশ কে কহিবে তাহা সবে পারে প্রভু শেষ সতীক জনয়ে কম্প ধরিবারে না রে নয়নে বয়ে শত শত নদী ধারে কনক পনর যেন পুলকিত অঙ্গ ক্ষণে ক্ষণে অট্ট অট্ট হাসে বহুরঙ্গ ক্ষণে হয় আনন্দে মূর্ছিত প্রহরেক বাহ্য হইলে না বলেন কৃষ্ণ ব্যতিরেক হুঙ্কার শুনিতে দুই শ্রবণ বিদরে তান অনুগ্রহে তান ভক্তগণ তরে সর্ব অঙ্গ স্তম্ভাকৃতি ক্ষণে ক্ষণে হয় হনে হয় সে অঙ্গ নবনীতময় অপূর্ব দেখিয়া সব গণে নর জ্ঞান আর কেহ না কর এ মনে কেহ বলে পুরুষ অংশ অবতার কেহ বলে শরীরে কৃষ্ণের বিহার কেহ বলে কিবা সুখ প্রহ্লাদ নারদ কেহ বলে হেন বুঝি খণ্ডিল আপদ যত যত ভাগবত গানের গৃহিণী তারা বলে কৃষ্ণ আসি জন্মিলা আপনে কেহ বলে এই বুঝি প্রভু অবতার এই মতো মনে সবে করেন বিচার বাহ্য হইলে ঠাকুর সবার গলা ধরি যে ক্রন্দন করে তাহা কহিতে না পারি দন্নানি দিনান্তরাণী হরে অনাথ বন্ধ করণৈক সিন্ধ হাহন্ত হাহন্ত কথম নয়ামি কোথা গেলে পাই মুসে মুরলি বদন বলিতে ছাড়ে শ্বাস করয়ে ক্রন্দন স্থির হই প্রভু সব আপ্তগণ স্থানে প্রভু বলে মোর দুঃখ কর নিবেদনে প্রভু বলে মোর সে দুঃখের অন্ত নাই পাইয়াও হারাই জীবন কানাই সবার সন্তোষ হইল রহস্য শুনিতে শ্রদ্ধা করি সবে বসিলেন চারিভিতে কানাইর নাটশালা নামে এক গ্রাম গয়া হইতে আসিতে দেখিনু সে স্থান তমাল শ্যামল এক পালক সুন্দর নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর বিচিত্র পুচ্ছ শোভে তদুপরি ঝলমল মণিগণ লক্ষিতে না পারি হাতেতে মোহনবাসী পরম সুন্দর চরণে নূপুর শোভে অতি মনোহর নীলস্তম্ভ যিনি ভুজে রত্ন অলঙ্কার শ্রীবৎস কৌস্তুবক্ষে শোভে মনিহার কি কহিব সে প্রীত ধটির পরিধান মকর কুণ্ডল শোভে কমল নয়ান আমার সমীপে আইলা হাসিতে হাসিতে আমালিঙ্গিয়া পলাইলা কোন ভিতে কিরূপে কহেন কথা শ্রী গৌর সুন্দরে তান কৃপা বিনা তাহা কে বুঝিতে পারে কহিতে কহিতে মূর্ছা গেলা বিশ্বম্বর হা কৃষ্ণ বলি পৃথিবী উপর আথে ব্যথে ধরে সব কৃষ্ণ কৃষ্ণ বলি স্থির করি ঝাড়িলেন শ্রীঅঙ্গের ধুলি স্থির হইয়াও প্রভু স্থির নাহি হয় কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলিয়া কান্দয় ক্ষণেকে হইলা স্থির শ্রীগৌর সুন্দর স্বভাবে হইলা অতি নম্র কলেবর পরম সন্তোষ চিত্ত হইল সবার শুনিয়া প্রভুর ভক্তি কথার প্রচার সবে বলে আমরা সবার বরপূর্ণ তুমি হেন সঙ্গে সবে হইলাম ধন্য তুমি সঙ্গে যার তার বৈকুণ্ঠে কি করে তিলেকে তোমার সঙ্গে ভক্তি ফল ধরে অনুপাল্য তোমার আমরা সর্বজন সবার নায়ক হই করহ কীর্তন পাষণ্ডীর বাক্যে দগ্ধ শরীর সকল তোমারে প্রেম জলে করহ শীতল সন্তোষে সবার প্রতি করিয়া আশ্বাস চলিলেন মত্ত সিংহ প্রায় নিজ বাস গৃহে আইলেও নাহি বাবার প্রস্তাব নিরন্তর আনন্দ আবেশ আবির্ভাব কতবা আনন্দ ধারা বহে শ্রীনয়নে চরণের গঙ্গা কিবা আইলা বদনে কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ পাত্র প্রভু বলে আর কেহ কথা নাহি পায়ে জিজ্ঞাসলে যে বৈষ্ণবে ঠাকুর দেখেন বিদ্যমানে তাহারে জিজ্ঞাসেন কৃষ্ণ কোনখানে বলিয়া ক্রন্দন প্রভু করেন অতিশয় যে জানে যে মত সেই মত প্রবোধ হয় একদিন তাম্বুল লইয়া গদাধর হরিষে হইলা শ্রী প্রভুর গোচর গদাধরে দেখি প্রভু করেন জিজ্ঞাসা কোথা কৃষ্ণ আছেন শ্যামল পিত বাসা সে আরতি দেখিতে সর্বহৃদয় বিদরে কি বল বলিবে হেন বচন নাসপুরে সম্ভ্রমে বলেন গদাধর মহাশয় নিরবধি থাকে কৃষ্ণ তোমার হৃদয় হৃদয়ে আছেন কৃষ্ণ বচন শুনিয়া আপন হৃদয়ে প্রভু চিরে নখ দিয়া হাতে ব্যথে গদাধর দুই হাতে ধরি নানা মতে প্রবোধি রাখিলা স্থির করি এই আসিবেন কৃষ্ণ স্থির হ মনে গদাধর বলে আই দেখে ন আপনে বড় তুষ্ট হইলাই গদাধর প্রতি এমত শিশুর বুদ্ধি নাহি দেখি কতি মুই ভয়ে নাহি পারি সম্মুখ হইতে শিশু হই কেমন প্রবোধিল ভালো মতে আই বলে বাপ তুমি সর্বদা থাকিবা ছাড়িয়া উহার সঙ্গ কোথা না যাইবা অদ্ভুত প্রভুর প্রেম যোগ দেখিয়াই পুত্র হেন জ্ঞান আর মনে কিছু নাই মনে ভাবে আই এ পুরুষ নর নহে মনুষ্যের নয়নে কি এত ধারা বহে নাহি জানি আসিয়াছে কোন মহাশয় ভয়াই প্রভুর সম্মুখ নাহি হয় সর্বভক্তগণ সন্ধ্যা সময় হইলে আসিয়া প্রভুর গৃহে অল্পে অল্পে মিলে ভক্তিযোগ সহিত যেসব শ্লোক হয় পড়িতে লাগিলা শ্রী মুকুন্দ মহাশয় পুণ্যবন্ত মুকুন্দের হেন দিব্যধ্বনি শুনিলেই আবিষ্ট হয়েন যমনি হরি বল বলুই প্রভু লাগিলা গর্জিতে চতুর্দিকে পড়ে কেহ না পারে ধরিতে শ্বাস হাস কম্পসেদ পুলক গর্জন একবারে সর্বভাব দিলা দর্শন অপূর্ব দেখিয়া সুখে গায়ে ভক্তগণ ঈশ্বরের প্রেমাবেশ নহে সম্বরণ সর্বনিশা যায় যেন মুহূর্তে প্রায় প্রভাতে বা কথঞ্চিত প্রভু বাহ্যপায় এই মতো নিজ গৃহে শিশচিনন্দন নিরবধি নিশি দিবসি করেন কীর্তন আরম্ভিলা মহাপ্রভু কীর্তন প্রকাশ সকল ভক্তের দুঃখ হয় দেখি নাশ হরিবল বলি ডাকে শিশুচিনন্দন ঘন ঘন পাষণ্ডীর হয় জাগরণ নিদ্রা শোক ভঙ্গে বহির্মুখ ক্রুদ্ধ হয় যার যেন মত ইচ্ছা বল গিয়া মরয় কেহ বলে এগুলার হইল কি ভাই কেহ বলে রাত্রে নিদ্রা যাইতে না পাই কেহ বলে গোসাই রুষিবে বড় ডাকে এগুলার সর্বনাশ হইবে এই পাকে কেহ বলে জ্ঞানযোগ এরিলা বিচার পরম উদ্ধত্ত হেন সবারও ব্যবহার কেহ বলে কিসের কীর্তন কেবা জানে এত পাক করে এই শ্রীবাসী আবামনে মাগিয়া খাইবার লাগি মিলি চারি ভাই কৃষ্ণ বলি ডাক ছাড়ে যেন মহাবাই মনে মনে বলিলে কি পুণ্য নাহি হয় বড় ডাক ছাড়িলে কি পুণ্য উপজয় কেহ বলে আরে ভাই পড়িল প্রমাদ শিবাসের লাগি হইল দেশের উৎসাদ আজি মুই দেওয়ানে শুনিল সব কথা রাজার আজ্ঞায় দুই নাও আই সে হেতাম শুনিলে কোন দিয়ার কীর্তন বিশেষ ধরিয়া নিবারে হইল রাজার আদেশ যেতে এদিকে পলাইবে শিবাস পণ্ডিত আমার সভা লইয়া সর্বনাশ উপস্থিত তখন এর বলিনু মুই হইয়া মুখর শিবাসের ঘর ফেলি গঙ্গার ভিতর তখন এনা কইলা ইহা পরিহাস গানে সর্বনাশ হইবে দেখো বিদ্যমানে কেহ বলে আমরা সবার কোন দায় শিবাসে বান্ধিয়া দিব যেবাসি চাই এই মতো কথা হইল নগর নগরে রাজ নৌকায় সে বৈষ্ণব ধরিবারে বৈষ্ণব সমাজে সবে কথা শুনিলা গোবিন্দ সঙ্গরি সবে ভয় নিবারিলা যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয় সে প্রভু থাকিতে কোন ধমের ভয় শিবাস পণ্ডিত বড় পরমদার যেই কথা শুনে সেই প্রত্যয় তাহার জগনের রাজ্য দেখি মনে হইল ভয় জানিলেন গৌরচন্দ্র ভক্তের হৃদয় প্রভু অবতীর্ণ নাহি জানে ভক্তগণ জানাইতে আরম্ভিলা শিশচী নন্দন নির্ভয়ে বেড়ায় মহা প্রভু বিশ্বম্বর ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর সর্বাঙ্গে লেপিয়াছেন সুগন্ধি চন্দন অরুণ অধর শোভে কমল নয়ন চাচর চিকুর শোভে পূর্ণচন্দ্রমুখ স্কন্দে উপবিত শোভে মনোহর রূপ দিব্যবস্ত্র পরিধান অধরে তাম্বুল কৌতুকে গেলেন প্রভু ভাগীরথী কুল যতেক সুকৃতি হয় দেখিতে হরিশ যতেক পাষণ্ডী সব হয় বিমরিশ এত ভয় শুনিয়াও ভয় নাহি পায় রাজার কুমার যেন নগরে বেড়ায় আর জন বলে ভাই বুঝিলাম থাক যত দেখো এই সব পলাবার পাক নির্ভয়ে চাহেন চারিভিতে বিশ্বম্বর গঙ্গার সুন্দর স্রোত পুলিন সুন্দর গাভী এক জুতো দেখে পুলিনেতে চরে হাম্বারব করি আইসে জল খাইবারে ঊর্ধ্বপুচ্ছ করি কেহ চতুর্দিকে ধায় কেহ জুঝে কেহ শুয়ে কেহ জল খায় দেখিয়া গর্জে প্রভু করে হুহুঙ্কার মুই সেই মুই সেই বলে বারবার এই মতে ধায়া গেলা শিবাসের ঘরে কি করিস শিবাসিয়া বলে হুঙ্কারে নৃসিংহ পূজে শ্রীনিবাস যেই ঘরে পুনঃ পুনঃ লাথি মারে তাহারও দুয়ারে কাহারে পুজিস করিস কার ধ্যান যাহারে পুজিস তারে দেখ বিদ্যমান জ্বলন্ত অনল দেখে শিবাস পণ্ডিত হইল সমাধি ভঙ্গ চাহে চারি ভীতি দেখে বিরাসনে বসি আছে বিশ্বম্ভর চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর গর্জিতে আছে যেন মত্ত সিংহসার বাম কক্ষে তালি দিয়া করে হুঙ্কার দেখিয়া হইল কম্প শিবাস শরীরে স্তব্ধ হইলা শ্রীনিবাস কিছুই না স্ফুরে ডাকিয়া বলে প্রভু আরে শ্রীনিবাস এতদিন না জানিস আমারও প্রকাশ তোর উচ্চ সংকীর্তনে নারার হুঙ্কারে ছাড়িয়া বৈকুণ্ঠ আইনু সর্বপরিবারে নিশ্চিন্তে আছো তুমি মোরে না জানিয়া শান্তিপুরে গেল নারা আমারে এরিয়া সাধু উদ্ধারিমু দুষ্ট বিনাশমু সব তোর কিছু চিন্তা নাই পরমর স্তব প্রভুরে দেখিয়া প্রেমে কান্দে শ্রীনিবাস গুছিল অন্তর ভয় পাইয়া আশ্বাস হরিষে পূর্ণিত হইল সর্বকলে বর দণ্ডাইয়া স্তুতি করে জুড়ি দুই কর সহজে পণ্ডিত বড় মহাভাগবত আজ্ঞা পাই স্তুতি করে যেন অভিমত ভাগবতে আছে ব্রহ্ম মহাপনদন সেই শ্লোক পরিস্তুতি করে ন প্রথম নৌ মিডতে অব্রবপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছিল সম্মুখায় কবল যে বিষাণ বেণু লক্ষ শ্রিয়ে মৃদুপদে যায় বিশ্বম্বর চরণে আমার নমস্কার নবঘন বর্ণপিত বসন যাহার শচির নন্দন পায়ে মোর নমস্কার নবগুঞ্জা পুচ্ছ ভূষণ যাহার গঙ্গাদাস শিষ্য পায়ে মোর নমস্কার বনমালা করে দধি ওদন যাহার জগন্নাথ পুত্র পায়ে মোর নমস্কার কোটি চন্দ্র যিনি রূপ বদন যাহার সিংহবেত্র বেণুচিহ্ন ভূষণ যাহার সেই তুমি তোমার চরণে নমস্কার ছাড়ি বেদে যারে ঘোষে নন্দের কুমার সেই তুমি তোমার চরণে নমস্কার ব্রহ্মস্তবে স্তুতি করে প্রভুর চরণে স্বচ্ছন্দে বলয়ে যত আইসে বদনে তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি যজ্ঞেশ্বর তোমার চরণদক গঙ্গা তীর্থবর জানো কি জীবন তুমি তুমি নরসিংহ অজভব আদি তব চরণে রবিঙ্গ তুমি সে বেদান্ত বেদ্য তুমি নারায়ণ তুমি সে চলিলা বলি হইয়া বামন তুমি হয় গ্রীব তুমি জগত জীবন তুমি নীলাচল চন্দ্র সবার কারণ তোমার মায়াকার নাহি হয় ভঙ্গ কমলা না জানে যার শনে এক সঙ্গ সঙ্গী সখা ভাই সর্বমতে সেবে যে হেন প্রভু মোহ মানে অন্য জনাকে মিথ্যা গৃহবাসে মোরে পারিয়াছ বলে তোমা না জানি আমর জন্ম গেল হেলে না না মায়া করি তুমি আমারে বঞ্চিলাম সাজি ধুতি আদি করি সকলি বহিলাম তাতে মোর ভয় নাহি শুনো প্রাণনাথ তুমি হেন প্রভু মোরে হইলা সাক্ষাৎ আজি মোর সকল দুঃখের হইল নাশ আজি মোর দিবস হইল পরকাশ আজি মোর জন্মকর্ম সকল সফল আজি মোর উদয়ে সকল সুমঙ্গল আজি মোর পিতৃকুল হইল উদ্ধার আজি সে বসতি ধন্য হইল আমার আজি মোর নয়ন ভাগ্যের নাহি সীমা তারে দেখি যার শ্রী চরণ সে বেরমা বলিতে আবিষ্ট হইলা পণ্ডিত শিবাস ঊর্ধ্ববাহু করি কান্দে ছাড়ে ঘন শ্বাস গড়াগড়ি যায় ভাগ্যবন্ত শ্রীনিবাস দেখিয়া অপূর্ব গৌর চন্দ্র পরকাশ কি অদ্ভুত সুখ হইল শিবাস শরীরে ডুবিলেন বিপ্রবর আনন্দ সাগরে হাসিয়া শুনেন প্রভু শিবাসের স্তুতি সদয় হইয়া বলে শিবাসেরও প্রতি স্ত্রীপুত্র আদিযত তোমার বাড়ির দেখুক আমার রূপ করহ বাহির সস্ত্রিক হইয়া পুজো চরণ আমার বর মাগো যেন ইচ্ছা মনেতে তোমার প্রভুর পাইয়াজ্ঞা শিবাস পণ্ডিত সর্বপরিকর সঙ্গে আইলা তরিত বিষ্ণু পূজা নিমিত্ত যতেক পুষ্প ছিল সকল প্রভুর পায়ে সাক্ষাতেই দিল গন্ধ পুষ্প ধূপদীপে পূজে শ্রীচরণ সস্ত্রীক হইয়া বিপ্র করেন ক্রন্দন ভাই পত্নী দাস দাসী সকল লইয়া শিবাস করেন কাকু চরণে পড়িয়াও শনিবার সুপ্রিয়কারী প্রভু বিশ্বম্বর চরণ দিলেন সর্বশিরের উপর অলক্ষিতে বুলে প্রভু মাথা এ সবার হাসি বলে মতে চিত্ত হৌ সব আকার হুঙ্কার গর্জন করি প্রভু বিশ্বম্বর শ্রীনিবাসে সম্বদিয়া বলেন উত্তর ওহে শ্রীনিবাস কিছু মনে ভয় পাও শুনি তোমা ধরিতে আইসে রাজ নাও অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে যত জীব বৈশে সবার প্রেরক আমি আপনার রসে মুই যদি বলাম সেই রাজারও শরীরে তবে সে বলিবে সে হো ধরিবার তরে যদি বা এমত নহে স্বতন্ত্র হইয়া ধরিবারে বলে তবে মুই চাও ইহা মুই গিয়া সর্ব আগে নৌকায় চড়িমু এই মতো গিয়া রাজ গোচর হইমু মোরে দেখি রাজা কি রহিবে নিপাসনে বিহবল করিয়া যে পারিমু সেইখানে যদি বায় মতো নহে জিজ্ঞাসিবে মোরে সেহ মোর অভিষ্ট শুন কহি তোরে শুনো শুনো হে রাজা সত্য মিথ্যা জানো যতেক মোল্লা কাজী সব তোর আনো হস্তি ঘোড়া পশু পক্ষী যত তোর আছে সকল আনহ রাজা আপনার কাছে এবে হেন আজ্ঞা করো সকল কাজিরে আপনার শাস্ত্র কহি কান্দাউ সবারে না পারিল তারা যদি এতে করিতে তবে সে আপনা ব্যক্ত করি মোরা যাতে সংকীর্তন মানা করো এগুলার বলে যত তার শক্তি এই দেখিলি সকলে মোর শক্তি দেখ হইবে নয়ন ভরিয়া এত বলি মত্ত হস্তি আনি মু ধরিয়া হস্তি ঘোড়া মেঘপ্রক্ষী একত্র করিয়া সেইখানে কান্দাই মু কৃষ্ণ বলাইয়া রাজার যতে গণ রাজার সহিতে সবা কান্দায় কৃষ্ণ বলি ভালো মতে ইহাতে বা প্রত্যয় তুমি বা সমানে সাক্ষাতেই করো দেখো আপন নয়নে সম্মুখে দেখো এক বালিকা আপনি শিবাসের ভাতৃসুতা নাম নারায়ণী অদ্যাপি হো বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী সর্বভূত অন্তর্জামী শ্রী গৌরাঙ্গ চাঁদ আজ্ঞা কৈলা নারায়ণী কৃষ্ণ গলিকান্দ চারি বৎসরের সেই উন্মত্ত চরিত হা কৃষ্ণ বলিয়া কান্দে নাহি কো সম্বিত অঙ্গবহি পরে ধারা পৃথিবীর তলে পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে হাসিয়া হাসিয়া বলে প্রভু বিশ্বম্বর এখন তোমার কি ঘুচিল সর্বডর মহাবক্তা শ্রীনিবাস সর্বতত্ত্ব জানে আশফালিয়া দুই ভুজ বলে প্রভু স্থানে কালরূপী তোমার বিগ্রহ ভগবানে যখন সকল সৃষ্টি সংহারি হানে তখন না করি ভয় তোর নাম বলে এখন কিসের ভয় তুমি মোর ঘরে বলিয়া আবিষ্ট হইলা পণ্ডিত শ্রীবাস গোষ্ঠীর সহিত দেখে প্রভুর প্রকাশ চারিবেদে যারে দেখিবার অভিলাষ তাহা দেখে শিবাসের যত দাসী দাস কি বলিব শিবাসের উদার চরিত্র যাহার চরণ দুলে সংসার পবিত্র কৃষ্ণ অবতার যেন বসুদেব ঘরে যতে কবিহার সব নন্দেরও মন্দিরে জগন্নাথ ঘরে হইল এই অবতার শিবাস পণ্ডিত গৃহে যতেক বিহার সর্ববৈষ্ণবের প্রিয় পণ্ডিত শিবাস তান বাড়ি গেলে মাত্র সবার উল্লাস অনুভাবে যারে স্তুতি করে বেদমুখে শিবাসের দাসদাসী তারে দেখে সুখে এতে কে বৈষ্ণব সেবা পরম উপায় অবশ্য মিলয় কৃষ্ণ বৈষ্ণব কৃপায় শিবাসেরে আজ্ঞা কইলা প্রভু বিশ্বম্বর না কহিও এসব কথা কাহারো গোচর বাহ্য পাই বিশ্বম্বর লজ্জিত অন্তর আশ্বাসিয়া শিবাসেরে গেলা নিজ ঘর সুখময় হইলা তবে শিবাস পণ্ডিত পত্নীবধূ ভাই দাস দাসীর সহিত শিবাস করিলা স্তুতি দেখিয়া প্রকাশ ইহা যেই শুনে সেই হয় কৃষ্ণ দাস অন্তর্যামী রূপে বলরাম ভগবান আজ্ঞা কইলা চৈতন্যের গাইতে আখ্যান বৈষ্ণবের পায়ে মোর এই নমস্কার জন্ম জন্ম প্রভু মোর হোক ধর নরসিংহ যদুসিংহ যেন নাম ভেদ এই মতো জানে নিত্যানন্দ বলদেব শ্রী চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই এবে অবধূত চন্দ্র করিয়ার গাই মধ্যখণ্ড কথা ভাই শুনো একচিতে বৎসরে কীর্তন করিলা যেন মতে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো বৃন্দাবন দশত যুগে গান ইতি শ্রীচৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে শ্রী সংকীর্তনারম্ভ বর্ণম নাম দ্বিতীয় অধ্যায়